ঘ শ্রীরামকৃষ্ণ মনমোহন মন্দিরে প্রথম পরিচ্ছেদ কেশব সেন সুরেন্দ্র রাজেন্দ্র মিত্র ত্রৈলক্য প্রভৃতি সঙ্গে শ্রীযুক্ত মনমোহনের বাটি তেইশ নম্বর শিমুলিয়া স্ট্রিট সুরেন্দ্রের বাড়ির নিকট আজ তেসরা ডিসেম্বর শনিবার আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ উনিশে অগ্রহায়ণ বারোশো অষ্টআশি শ্রীরামকৃষ্ণ বেলা আন্দাজ চারটার সময় শুভাগমন করিয়াছেন বাটিটি ছোট দ্বিতল ছোট উঠান ঠাকুর বৈঠকখানা ঘরে উপবিষ্ট একতলা ঘর গলির উপরেই ঘরটি ভবানীপুরের ঈশান মুখুর্জের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন ঈশান আপনি সংসার ত্যাগ করিয়াছেন কেন শাস্ত্রে সংসার আশ্রমকে শ্রেষ্ঠ বলেছে শ্রীরামকৃষ্ণ কি ভালো কি মন্দ অত জানি না তিনি যা করান তাই করি যা বলান তাই বলি ঈশান সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা হয় শ্রীরামকৃষ্ণ সব্বাই ত্যাগ করবে কেন আর তার কি ইচ্ছা যে সকলেই শিয়াল কুকুরের মতো কামিনী কাঞ্চনে মুখ জুবড়ে থাকে আর কি কিছু ইচ্ছা তার নয় কোনটা তাঁর ইচ্ছা কোনটা অনিচ্ছা কি সব জেনেছ তাঁর ইচ্ছা সংসার করা তুমি বলছো যখন স্ত্রী পুত্র মরে তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন যখন খেতে পাও না দারিদ্র তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন তার কি ইচ্ছা মায়াতে জানতে দেয় না তার মায়াতে অনিত্যকে নিত্য বোধ হয় আবার নিত্যকে অনিত্য বোধ হয় সংসার অনিত্য এই আছে এই নাই কিন্তু তাঁর মায়াতে বোধ হয় এই ঠিক তার মায়াতেই আমি কর্তাবোধ হয় আর আমার এই সব স্ত্রীপুত্র ভাইভগিনী বাপমা বাড়িঘর এই সব আমার বোধ হয় মায়াতে বিদ্যা অবিদ্যা দুই আছে অবিদ্যার সংসার ভুলিয়ে দেয় আর বিদ্যা মায়া জ্ঞান ভক্তি সাধুসঙ্গ ঈশ্বরের দিকে লয়ে যায় তাঁর কৃপায় যিনি মায়ার অতীত তাঁর পক্ষে সব সমান বিদ্যা অবিদ্যা সব সমান সংসার আশ্রম ভোগের আশ্রম আর কামিনী কাঞ্চন ভোগ কি আর করবে সন্দেশ গলা থেকে নেমে গেলে টক কি মিষ্টি মনে থাকে না তবে সকলে কেন ত্যাগ করবে সময় না হলে কি ত্যাগ হয় ভোগান্ত হয়ে গেলে তবে ত্যাগের সময় হয় জোর করে কেউ ত্যাগ করতে পারে একরকম বৈরাগ্য আছে তাকে বলে মর্কট বৈরাগ্য হীন বুদ্ধি লোকের ওই বৈরাগ্য হয় রাঁড়ি পুতি বিধবার ছেলে মা সুতা কেটে খায় ছেলের একটু কাজ ছিল সে কাজ গেছে তখন বৈরাগ্য হল গেরুয়া পড়লে কাশি চলে গেল আবার কিছুদিন পরে পত্র লিখছে আমার একটি কর্ম হইয়াছে দশ টাকা মাহিনা ওরই ভিতর সোনার আংটি আর জামা জোড়া কেনবার চেষ্টা করছে ভোগের ইচ্ছা যাবে কোথায়